মানবতা সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওলাকিবতুলিল মুতাকিন ওসলাত ওসালাম আলা রসুলহিল আমিন নবীনা মুহাম্মদিন ও আলিহি ওসাহাবতিহি আজমাইন اللهم اجعلنا معهم بمنك وكرمك يا أكرم الأكرمين ما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীর যে প্রান্তে বসে পিস টিভি দেখছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক প্রীতি আর মোবারকবাদ বন্ধুগণ আমরা ধারাবাহিকভাবে নিজের আলোচনা করছিলাম কবিরা গুণাগুলোকে নিয়ে যাতে করে আমরা নিজেরা জেনে নিতে পারি কোনটি কবিরা গুণা এবং তৌবা ছাড়া যেহেতু এই অপরাধ ক্ষমা হয় না তাই সতর্ক হতে পারি হতে পারে না জানার কারণে আমরা নিজেরা হয়তো কেউ কবিরা গুনাহে লিপ্ত অথবা আমাদের আপনজন কবিরা গুনায় লিপ্ত অথবা কোনো না ভাবে আমরা একজন আরেকজনকে কবিরা গুনায় সহযোগিতাও করতে পারি তাই সব দিক থেকে নিজেরা যাতে পরিচ্ছন্ন থাকতে পারি কবিরাগুনা মুক্ত থাকতে পারি রব্বুল আলমিন আমাদের সকলকেই তৌফিক দিয়ে ধন্য করুন আর এই জন্যেই আমাদেরই উদ্যোগ যাতে আমরা পরস্পর পরস্পরে ভাগাভাগি করে নিতে পারি রব্বুল আলমিন আমাদের সকলকে কবুল করুন আমিন বন্ধুগণ আজকে একটি কবিরা গুণা নিয়ে আমরা আলোচনা করব আর তা হলো জুলুম বা অত্যাচার অথবা অবিচার জুলুম অত্যাচার আর অবিচার বন্ধুগণ একটি শব্দ জুলুম আরবি কিন্তু বাংলায় অত্যাচার পাশাপাশি অবিচার বা অনাচারও তাকে বলা যায় তবে সহজ কথায় বললে জুলুম মানে আরেকজনকে কষ্ট দেয়া অন্যায়ভাবে কাউকে বেদনা কষ্ট আর দুঃখ দেওয়ার নাম জুলুম আল্লাহ সুফানা হত আলা জুলুমকে হারাম করেছেন রব্বুল আলমী নিজে কোনোদিন কারো প্রতি জুলুম করেন না রব্বুল আলী বলেছেন তিনি কারো প্রতি জুলুম করেন না দুর্ভাগ্য মানুষ নিজেরা নিজেদের প্রতি জুলুম করে আর জুলুম অবিচার দুঃখ আর কষ্ট অন্যায়ভাবে কাউকে দিলে নিজের উপরেও চলে আসে আর পরকালে তো জুলুমাতুনিয়মাল কেয়ামা এই অন্যের প্রতি অবিচার অন্যকে দুঃখ আর কষ্ট দেয়া অন্যকে বেদনা দেয়া অন্ধকার হয়ে চেপে বসবে সুতরাং আমাদের জেনে নেওয়া উচিত জুলুম কিভাবে হয় কতভাবে হয় এর প্রকরণ আর প্রক্রিয়া যাতে করে আমরা সতর্ক হতে পারি বন্ধুগণ জুলুম যদি আমরা দেখি স্বাভাবিকভাবে ঐতিহাসিক বাস্তবতায় জুলুম হয় প্রথমত ব্যক্তি তার নিজের উপরে নিজে জুলুম করে ব্যক্তি নিজেই নিজের উপর জুলুম কিভাবে করে কোরআন আল করিমে আল্লাহ সুবাহানতালা তুলে ধরেছেন আর তা হলো ব্যক্তি যখন শির করে আল্লাহ সুবহানাহ তালাকে বাদ দিয়ে অন্য কাউকে স্রষ্টা রক্ষণাবেক্ষণ কর্তা প্রতিপালন কর্তা বিবর্ধন কর্তা আইনার বিধানদাতা মাহবুদ হিসেবে কাউকে গ্রহণ করে এটা হলো জুল এটা হলো অত্যাচার এটা হলো অবিচার সবচাইতে বড় অত্যাচার হলো শির লোকমান আলী সালাম তার কলিজার টুকরো পুত্রকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন ইয়াবু নাইয়া লা তুশরিক বিল্লা ইন্না শির কালাজুলবন আজিম ও আমার কলিজার টুকরো সন্তান শির করো না রব্বুল আলমিনের সাথে কাউকে শরিক করো না জেনে রেখো ইন্না শির কালাজুলবন আজিম রব্বুল আলমিনের সাথে কাউকে শরিক করাটা হলো সবচাইতে বড় জুলুম সবচাইতে বড় অত্যাচার সবচেয়ে বড় বেদনার এবং কষ্টের বিষয় তো ব্যক্তি নিজে নিজের উপর জুলুম করে শির্কের মাধ্যমে শির্ক আমাদের মধ্যে বিভিন্নভাবে ছড়িয়ে পড়েছে বন্ধুগণ শির্কের প্রেক্ষাপটগুলো নিয়ে আমরা আলোচনা করেছি তবে জেনে রাখা উচিত কোনো না কোনোভাবে যদিও ফকিগণ আলেমেদিনগণ রসুল সাল্লাহমের হাদিসের ভিত্তিতে শিরকে দুই ভাগে ভাগ করেছেন তো শিরকাল আকবর একটা হলো শিরকাল আসগার একটা হলো বড় শির্ক একটা হলো ছোট শির্ক কিন্তু কোনোভাবেই শির করা অনেক বড় অপরাধ অত্যাচার আর জুলুম যা ব্যক্তি নিজের উপর নিজে করে আর যে শির করবে শিরকের মতো বড় জুলুম যে নিজের উপর নিজে করে রব্বুল আলমিন কশিন কালেও তাকে ক্ষমা করবেন না যদি না তো বা না করে রব্বুল আলমিন নিজে কোরআন আল করিমে বলেছেন ইন্নআল্লাহ বিহি ওয়া ফিরু মা দু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের অপরাধ ক্ষমা করবেন না এত ভিন্ন যে কোনো অপরাধ যত বেশি যাকে ইচ্ছা ক্ষমা করে দেবে শুধু তাই না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালা আলী ওসাল্লামকে মেয়েরাজের রাত্রিতে পৃথিবীতে ইসরা করিয়ে মাক্কাতুল মুকাররামার মসজিদুল হারাম থেকে ফিলিস্তিনের মসজিদুল আকসায় নিয়ে ওখান থেকে সাত আকাশের উপরে আর শাহ আজিমে ডেকে নিয়ে মৌলিক চারটি উপহার দিয়েছিলেন এর একটি ছিল প্রথমে পঞ্চাশ ওয়াক্ত পরবর্তীতে পাঁচ ওয়াক্ত নামাজ দুই নাম্বার যে কোনো একটি ভালো কাজ করলে দশ গুণ করে রব্বুল আলমিন অ্যাকাউন্টে দিয়ে দেবেন অর্থাৎ একটি ভালো কাজ দশ গুণ হয়ে আমল নামায় আসবে আর মন্দ কাজ যতটাই করুক ঠিক একটা করলে একটি দুইটি করলে দুইটি বাড়বে না এটা হলো দুই নাম্বার তিন নাম্বার রব্বুল আলমিন উপহার দিয়েছেন রসুল সাল্লাহ তাল আলি সাল্লামকে সুরাতুল বাকারার শেষ তিনটি আয়াত এবং চতুর্থ ছিল রব্বুল আলমিনের এই ঘোষণা যে তিনি শির্কের অপরাধ ক্ষমা করবেন না এছাড়া অন্য যে কোনো অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করে দেবেন সুতরাং বন্ধুগণ ব্যক্তি জীবনে কেউ শির করবে এটা সবচেয়ে বড় জুলুম সবচেয়ে বড় অত্যাচার আর এই জুলুম আর অত্যাচার থেকে আমাদেরকে রব্বুল আলমিন হেফাজত করুন এটা এমন অপরাধ যে এর থেকে তৌবা যদি না করে ব্যক্তি তাহলে বেরিয়ে আসবে না রব্বুল আলমীর কোরআন আল করিমে আমাদেরকে সতর্ক করার জন্য বলেছেন অনেক ইমানদার রয়েছে যারা ইমান আনয়নের পরেও মুশরিক বিল্লাহি ওয়াহুম রব্বুল করেছেন এদের অধিকাংশই ইমান আনে বটে কিন্তু মূলত মুশরিক সুতরাং শির্কের মতো জুলম বা সবচাইতে বড় অত্যাচার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমিন বন্ধুগণ তাই প্রত্যেকটি পরিবারে ঘরে সমাজে সর্বত্র আপনজনদের মাঝে পর্যালোচনা করা উচিত তাওহিদকে নিয়ে একত্ববাদকে নিয়ে শির্ক মুক্ত জুলুম মুক্ত নিজে নিজের প্রতি সর্বাধিক অবিচার করা থেকে আল্লবুল্লা আলমিন আমাদের হেফাজত করুন আমরা যাতে সতর্ক থাকি আল্লাহ তৌফিক দিন আমিন বন্ধুগণ ব্যক্তিগত পর্যায়ে নিজের উপর ব্যক্তি শিরকের দ্বারা জুলুম করে আল্লাহ থেকে হেফাজত এরপরে সবচেয়ে বেশি জুলুম যেভাবে হয় জুলম অত্যাচার তা হয় শাসকদের পক্ষ থেকে শাসিতদের প্রতি অথবা যারা সরকার দেশ আর জাতি পরিচালনা করে এক্সিকিউটিভ পাওয়ার হাতে পায় তারা তাদের বিরোধীদেরকে দমন করার জন্য জুলুম করে এই জুলুমটা বড় মারাত্মক পৃথিবীর ইতিহাসে অনেক সাক্ষী এমন রয়েছে অকল্পনীয় অত্যাচার জুলুম নির্যাতন করে বিরোধীদেরকে দমন করা হয়েছে জেনে রাখা উচিত ইচ্ছা করেই কেউ কাউকে ধ্বংস করতে পারে না শাস্তি দিতে পারে তবে আজকের শাস্তি আগামীকাল শাস্তি দাতার উপরে ফিরে আসে যেমন ঐতিহাসিক বাস্তবতায় রয়েছে কোনো এক খালিফা কোনো এক সরকার প্রধান বা বাদশাহ তার বিরোধীদেরকে প্রচণ্ড সাহস্তা করেছে অত্যাচার করেছে এক সময় অবস্থা পাল্টে গিয়েছে আর পাল্টে যাওয়ার কারণে ওই শাসক আর তার শাসন কার্য পরিচালনার পরামর্শক পুত্র দুইজন মিলে জেলে জেলে নিজেরাই অপকর্মের প্রায় চিত্ত পাওয়ার জন্য জেলে ঢুকেছেন তো ছেলের যুবরাজ সাবেক রাজা বাবাকে বলছে যে বাবা আমরা না এত আরামে ছিলাম আজ কেন আমরা জেলে তো অত্যাচারী শাসকের জেলে ঢুকার পরে বিবেক উন্মুক্ত হয়েছে উত্তর দিয়েছে পুত্রকে দেখো বাবা আমরা যখন মানুষকে অত্যাচার করে নিজেদের প্রাসাদে আরামে ঘুমাতাম তখন মানুষ আত্মচিৎকার করে আল্লাহকে ডাকত আমরা ঘুমাতাম আরামে কিন্তু আল্লাহ তো ঘুমাতেন না আল্লাহ ঘুমাতেন না তাই আল্লাহ আজ মানুষের অত্যাচারের প্রায় চিত্ত দুনিয়ায় আমাদের উপর দিয়েছেন এটা কেবল গল্প নয় বাস্তব অনেক রাজন্যবর্গের অনেক রাষ্ট্র আর সরকার প্রধানের জীবনে এমনটা হচ্ছে সুতরাং জুলুম আর অত্যাচার অবিচার কেউ যদি কাউকে একটা করেন জেনে রাখা উচিত ওই আঘাতটা আপনার উপরে ফিরে আসবে সুতরাং ক্ষমতা চিরস্থায়ী নয় অনেকে বলে কবির কবিতার মতো এই দিন দিন নয় আরও দিন আছে সুতরাং নিজের শাসন নিজের চেয়ার চিরস্থায়ী রব্বুল আলমিন মালিকাল মুল্ক তু উতিল মুলকামান্তাসা যাকে ইচ্ছা ক্ষমতা দেন যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নিয়ে যান সকাল বেলায় রাজা সন্ধ্যাবেলায় বন্দি সকাল বেলায় ধনী ফকির সন্ধ্যায় সুতরাং আল্লাহ সুবাহ চিরস্থায়ী চিরঞ্জীব সব কিছু দেখতে পান রব্বুল আলমিনকে তন্দ্রার ঘুম পায় না বন্ধুগণ বিরতির পর আলোচনা করব ততক্ষণ আমাদের সাথেই থাকুন Dialogue.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 বলা হয় তিনি তাই বলে থাকেন রসুল্লাহ যেই জন্য ব্যবহার করেছেন সেই জন্য ব্যবহার করতে হবে কার দ্বারা কার জন্য অর্জনের জন্য তুলে ধরার মাধ্যম যেটা এটার নামই হলো হাদিস কি উদ্দেশ্য নিয়ে মূল উদ্দেশ্য ছিল সৎ কাজের নির্দেশ দিবে অসৎ কাজের নিষেধ করবে bin Mohsin doctor A B M Shahidullah Khan Abdur Razzak doctor Abu Mohammad Jahangir আলমের উপস্থাপনায় যেভাবেই হোক দায়িত্বটা স্বয়ং নেভিজি দিয়েছেন মূল নীতি হচ্ছে মাত্র দুটি সর্বদাই হক পথে অটল থাকবে এই সব কিছুর ভিতরে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে পৌঁছে কেমন ছিল রাসুল আল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজ হাদিসের ইতিবৃত্তি ও বিশ্বময় তার ক্রমবিকাশ পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত বন্ধুগণ ছোট্ট বিরতির পর আমরা আবার ফিরে এলাম আর বলছিলাম যে বিভিন্নভাবে ক্ষমতা রাষ্ট্র ক্ষমতা নির্বাহী ক্ষমতা যার হাতে বিভিন্নভাবে অথবা যে ক্ষমতার বৃত্তে যায় নিজের অতীতকেও ভুলে যায় নিজের ভবিষ্যৎটাকেও ভুলে যায় ক্ষমতা চিরস্থায়ী নয় এই কথাটা ভুলে যায় তাই জুলুম করে আর এই জুলুম চিরস্থায়ী কাউকে করে না বরং ক্ষমতায় থেকে ভালোবাসা সৌহার্দ্য প্রীতি প্রেম মানুষের জন্য নিবেদিত হওয়াটা যত বেশি হয় ক্ষমতার গরমিত যত কম থাকে মানুষ তত ভালোবাসে রব্বুল আলমিনও তত ভালোবাসে আর যদি মানুষ খারাপ বলে রব্বুল আলমিনও খারাপ বলে বুহারি মুসলিমের হাদিস আবু হরার বর্ণনা করছেন ইন্দাল্লাহ তালা ইদা আহাব্বা আবদান দা জিবরিল আল্লাহ সুফানতরা যখন কোনো ব্যক্তিকে ভালোবাসেন জিবরিল আলী হিসালামকে ডেকে বলেন ও জিবরিল আমি অমুকের ছেলে অমুককে ভালোবাসি তুমিও ভালোবাসো জিবরিল আলী হিসালাম লোকটি ভালোবাসেন লুকটি যখন ধীরে ধীরে আরও ভালো কাজ করতে থাকে একপর জিবরিল আলী হিসালাম আকাশের ফেরেস্তাদের মাঝে ঘোষণা দেন ও আকাশের ফেরেস্তারা আল্লাহ সুফানা হুয়া তালা অমুকের ছেলে অমুককে ভালোবাসেন আমি জিবরিল অমুকের ছেলে অমুককে ভালোবাসি তোমরাও তাকে ভালোবাসো এক পর্যায়ে লোকটি যখন আরও ভালো কাজ করতে থাকে লোকটার ভালোবাসা জমিনের সকল মানুষের হৃদয়ে ঢেলে দেয়া হয় যে চিনে সেও ভালোবাসে যে চিনে না সেও ভালোবাসে যে দেখেছে সেও ভালোবাসে যে কোনো দিন দেখে নাই সেও ভালোবাসে শত্রু মিত্র সবাই ভালোবাসতে থাকে তাই সর্বসাধারণের ভালোবাসা সাধারণ মানুষের ভালোবাসা যার সাথে আত্মীয়তার সম্পর্ক নেই লেনদেন নেই পরিচয় নেই সেও যদি ভালোবাসে বুঝতে হবে ভালোবাসেন আল্লাহ সুফান তবে অবশ্যই তা ভালো কাজের ভিত্তিতে হতে হবে আজকের পৃথিবীতে মন্দ কাজের দ্বারা ছড়িয়ে গিয়ে দুষ্টের সংখ্যা বেশি হয়ে অসংখ্য দুষ্ট যদি দুষ্টের সূত্রে কাউকে ভালোবাসে এটা আল্লাহর ভালোবাসার প্রমাণ নয় শর্ত হল ভালো কাজ অপরদিকে একটি মানুষ যখন মন্দ কাজ করে আল্লাহ সুফান জিবরিল আলী হিসালামে ডেকে বলেন ও জিবরিল আমি অমুকের ছেলে অমুকের উপর রাগান্বিত তুমিও তার উপর রাগ করো গুসা করো জিবিল আলী হিসালাম তার উপর রাগ করেন লোকটি যখন আরও খারাপ কাজ করতে থাকে জিবরিল আলী হিসালাম আকাশের ফেরেস্তাদের মাঝে ঘোষণা দিয়ে দেন ও আকাশের ফেরেস্তারা আল্লাহ সুফান অমুকের ছেলে অমুকের উপর রাগ করেছেন আমি রাগ করেছি তোমরাও রাগ করো তোমরাও গুসা করো তোমরাও বদয়া আদাও এক পর্যায়ে লোকটি যখন আরও বদবক্তি আরও অন্যায় অবিচার জুলুম করতে থাকে সমাজের সকল মানুষ পরিচিত অপরিচিত দেখেছে দেখেনি আত্মীয় অনাত্মীয় সবাই মিলে তাকে মন্দ বলতে থাকে সুতরাং রব্বুল আলমিনের মন্দ বলা মানুষের মন্দ বলার সাথে সম্পর্কীয় কষ্ট দেয় অন্যায়ভাবে অত্যাচার করে দুঃশাসন করে মানুষ ভালোবাসে না রব্বুল আলমিনও ভালোবাসে বন্ধুগণ সুতরাং ক্ষমতার দণ্ড চিরস্থায়ী না ভেবে যেমন যৌবন হারিয়ে যায় একটি সময়ে থাকে আরেকটি সময়ে হারিয়ে যায় সূর্য যেমন উদয় হয় আবার অস্ত যায় রাত যেমন হয় আবার দিন আসে ঠিক এমনি পরিবর্তন হয় তেলকাল নাস রবুলাম নিজেই বলেছেন আজকে যে পরাজিত আগামীকাল সে বিজয়ী সুতরাং তুমি পরাজিতের প্রতি অন্যায় আচরণ করো না মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আজম শিখিয়েছেন হতে পারে কোনো কারণে তুমি বিজয়ী হয়েছ কিন্তু যে পরাজিত হয়েছে অন্যায়ভাবে তাকে আঘাত করো না বন্ধুগণ এটা জুলুম এটা অবিচার এটা দুনিয়ায় অন্ধকার পরকালে অন্ধকার কিন্তু আজ তা হচ্ছে আজ তা হচ্ছে আমরাই করছি আর এটা কবিরা গুণা এটা অপরাধ তৌবা করা ছাড়া রব্বুল আলমিন তা ক্ষমা করবেন না বন্ধুগণ এরপরে যদি আমরা আসি জুলুম জুলুম আরও অনেকভাবে হচ্ছে যেমন স্বাভাবিকভাবে সালিশি বৈঠকের মাধ্যমে গ্রামগঞ্জের অনেক পারস্পরিক বিরোধ আর ঝগড়া মেটানোর ব্যবস্থাটা অনেক এলাকায় রাষ্ট্র কর্তৃক স্বীকৃত বটে কিন্তু দেখা যায় সালিশি করতে গিয়ে জুলুম করা হচ্ছে যে দুর্বল তাকে চাপিয়ে দেয়া হচ্ছে যে সবল তার পক্ষ অবলম্বন করা হচ্ছে শুধু তাই না সামাজিকভাবে সামাজিক সম্পর্কের বাস্তবতায় জুলুম হচ্ছে অবিচার হচ্ছে পারিবারিকভাবে হচ্ছে পারিবারিক জুলুমের বাস্তবতা যদি আমরা দেখি স্বামী তার স্ত্রীর উপর জুলুম করছেন অন্যায়ভাবে স্ত্রীকে আঘাত করছেন প্রহার করছেন মারছেন কটুবাক্যে কথা বলছেন জুলুম সন্তানের সাথে জুলুম করছেন নিজের মা বাবার সাথে অবাধ্যতা করে জুলুম করছেন শুধু তাই না ভাই বোনের সাথে জুলুম করছেন অনেক পরিবারে উত্তরাধিকার সম্পত্তি বাবার মিরাস তথা সম্পদ বন্টন করতে গিয়ে জুলুম হচ্ছে এটা যেন আজ খুব স্বাভাবিক হয়ে গিয়েছে আর এমন জুলুম সম্পদ বন্টনের জুলুম আজ জাতীয় পর্যায়ে রূপ নিয়েছে আদালতগুলোতে যত মামলা বিচারাধীন এর অধিকাংশ মামলাই হলো কেবল জমি জমার কেবল ভাগ ভাটুয়ারা কেবল উত্তরাধিকারীর অন্যায় আচরণের জুলুমের ভিত্তিতে ভাই যতটুকু পাবে বোনকে দিচ্ছে না চাচা যতটুকু পাবে ভাতিজা দিচ্ছে না ফুফি যতটুকু পাবে তা দিচ্ছে না ভাই বোনের সাথে অনাচার করছে জুলুম করছে চাচা ভাতিজায় জুলুম হচ্ছে ভাই পুয়ার ফুফুর সাথে জুলুম হচ্ছে অবিচার হচ্ছে শুধু তাই না জুলুম অবিচার কথা দিয়ে হচ্ছে খারাপ বাক্য উচ্চারণের দ্বারা হচ্ছে লেনদেনে জুলুম হচ্ছে গিবতের দ্বারা জুলুম হচ্ছে হাত দিয়ে জুলুম হচ্ছে শারীরিক আঘাতের দ্বারা জুলুম হচ্ছে অথচ একজন মুসলমান তখনই পরিপূর্ণ মুসলমান হয় যার হাত আর মুখ থেকে আরেকজন নিরাপদ জুলুম যে করে না বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলী হুসাল্লামের সাথ করেছেন সত্যিকারের মুসলিম তো ওই ব্যক্তি যার হাত আর মুখ থেকে আরেকজন নিরাপদ কিন্তু আজ হাত আর মুখ দিয়ে তো জুলুম হচ্ছে বিভিন্নভাবে প্রতিপক্ষের উপর জুলুম হচ্ছে ক্ষমতা প্রয়োগ করে আইন খাটাইয়া জুলুম করা হচ্ছে এমন কি গৃহপালিত পশু পাখির প্রতিও জুলুম করা হয় আল্লাহ সুফানা কেয়ামতের কঠিন দিনে সকল জুলুম এর বিচার করবেন এমন কি একটি নির্বুধ প্রাণীকেও অন্যায়ভাবে যদি কেউ আঘাত করে রব্বুল আলমিন তারই আঘাতের প্রতিদান নেওয়ার অধিকার দেবেন শরীর আতকে উঠে যখন মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাসমের হাদিস শুনতে হয় রসুল সাল্লাহ আসলাম প্রশ্ন করুন আমার সাহাবিরা তোমরা কি জানো আমার উম্মতের মধ্যে কপর্দকহীন কানাকড়িহীন একেবারে নিঃস্বকে সাহবাইকার মানে ইয়া রসুল আল্লাহি সাল্লাহ আলী হুসাল্লাম আল্লাহ রসুল হু আলাম আল্লাহ সুবহানাহু তালা এবং তার রসুল সাল্লাহ ইসলাম আপনিই জানেন বললেন ও আমার উম্মত শুনো আমার উম্মতের মধ্যে সেই হলো সবচাইতে বড় নিঃস্ব যে ব্যক্তি অনেক নামাজ পড়েছে অনেক রোজা রেখেছে অনেকবার হজ করেছে অনেক জাকাত দিয়েছে কিন্তু মানুষের প্রতি জুলুম করেছে কাউকে হয়তো গালি দিয়েছে কাউকে আঘাত করেছে কারো টাকা পয়সা মেরে খেয়েছে অন্যায়ভাবে কারো জমিনের আইল ঠেলিয়েছে জুলুম করেছে জুলুম মানুষের প্রতি কেয়ামতের কঠিন দিনে হিসাবের দিনে মিজান যেদিন রব্বুল আলমী দাঁড় করাবেন ওই দিন সে আসবে তার এই ভালো আমলগুলো আসবে জুলুমগুলো আসবে রব্বুল আলমিন বিচারের ফায়সালা করতে গিয়ে তার প্রত্যেকটি জুলুমের বিপরীতে নিয়ে কামল দিয়ে দিতে বলবেন যাকে যতটুকু গিবত করেছে পরনিন্দা করেছে মিথ্যা বলেছে অপবাদ দিয়েছে আঘাত করেছে কিল মেরেছে ঘুষি মেরেছে লাত্তি মেরেছে অথবা ক্ষমতার অপব্যবহার করে তাকে পিটিয়েছে জুলুম করেছে মামলা দিয়েছে জেল হাজত করেছে যতভাবে আরেকজনকে জুলুম করেছে যে পরিমাণ জুলুম করেছে ঠিক ওই পরিমাণ সবাব আর নেকি তার আমল নামা থেকে দিয়ে দেয়া হবে সুতরাং যারা মজলুম দুনিয়াতেও আল্লাহ পুরস্কার দেবে পরকালেও পাবেন আর যারা জালেম জেনে রাখা উচিত নামাজ রুজা হজ জাকাত করে অনেকে আছে জালেম বটে জুলুম অনেক জুলুম করে আবার নামাজ রোজাও করে তাদের সতর্ক হওয়া উচিত নিজের কষ্টার্জিত স্বভাব জুলুমের প্রতিদান হিসেবে রব্বুল আলমিন দিয়ে দেবেন এক পর্যায়ে দেখা যাবে ওই ব্যক্তির সোয়াবের সোয়াবের ভান্ডার শেষ হয়ে গিয়েছে আর বাকি নাই অথচ জুলুম রয়ে গিয়েছে অবিচার রয়ে গিয়েছে আল্লাহ এবার বলুন আমার ফেরেস্তারা ওর তো সবাব নাই তো জুলুম যতটুকু করেছে ওই জুলুমের পরিমাণ অপরাধ মজলুমের কাত থেকে নিয়ে ওর উপরে দিয়ে দাও তখন দেখা যাবে যাদের উপর অবিচার করেছে যাদের উপর জুলুম করেছে যাদের অবিচার করেছে যাদেরকে শাস্তি দিয়েছে তাদের অপরাধ তার কাঁধে আসবে ওই জুলুমের পরিমাণ অনুযায়ী পরিমাপ অনুযায়ী এবং শেষ পর্যন্ত অন্যের অপরাধ কাঁধে নিয়ে উল্টু হয়ে জাহান নামে নিক্ষিপ্ত হতে হবে নাহদুল্লাহ সুতরাং সাবধান যে কোনো ধরনের জুলুম কবিরাগুনা দুনিয়া ধ্বংস করে দেয় আর পরকালে অবশ্যই জাহান্নাম কোনো সন্দেহ নাই কিন্তু যদি তৌবা করে যার প্রতি জুলুম করা হয় তার থেকে রব্বুল আলমিনের নামে সবিনয়ে প্রার্থনা করে ক্ষমা চেয়ে নেয় আর সেও যদি ক্ষমা করে দেয় তাহলে অনেক বড় বিষয় সুতরাং আসুন না যারা বিভিন্নভাবে অত্যাচার আর জুলুমের সাথে জড়িত